করা যায় একদিকে যুদ্ধের মাধ্যমে আফগানিস্তান ইরাক কাশ্মীর সহ দুনিয়ার বিভিন্ন স্থানে মুসলিম জাতিকে হত্যা করা হচ্ছে অপরদিকে আপনারা জানেন মুসলিমদের ভিতর থেকে এমন একজন আলেম তৈরি করা হচ্ছে যে আলেমরা মুসলিমদের ইমান আকিদার গোড়ায় আঘাত করবে ছাগল যেরকম পুরুষ ছাগলগুলোকে খাসি বানিয়ে দিলে পরে ঠান্ডা হয়ে যায় এরকম ভাবে মুসলিম যুবকদের ইমানি জজ্বা জেহাদি স্প্রিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য এহুদি খ্রিস্টানেরা একটা বড় অস্ত্র তৈরি করেছে তা হচ্ছে ইমাম প্রশিক্ষণ ইমাম প্রশিক্ষণের মাধ্যমে ইমামদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হয় হাঁস পালবে মুরগি পালবে মাছ পালবে আর ওদের শিখানো বক্তব্যগুলো বস্তির থেকে বাস্তবায়ন করবে আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের মজলিসে আমেরিকান নর্তকী মেয়েরা এসে ব্যালে ডান্স করে গেছে এমনি ভাবে অনেক যুবক ভাইয়েরা তাবলিগের মাধ্যমে কাজ করে আমি দিন কায়েমের সঠিক পথ নামে বইয়ের ভিতরে তাবলিগের অনেক প্রশংসা করেছি এবং সাথে সাথে এটাও বলা হয়েছে সেখানে এই তাবলিক জামাতের ছয় উসুলের মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ জিহাদ নাই এই তাবলিগের লোকদের মধ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ নেই যদিও তারা মুখে বলে আমরুবিল মারুফ নাহিয়ানের বনকার সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তাদের কোনো কর্মকাণ্ডে অসৎ কাজের নিষেধ নাই আর এই কারণেই দুনিয়ার এমন কোন রাষ্ট্র নেই যেখানে তাদেরকে যেতে বাধা দেওয়া হয় ভাইয়েরা আমার এভাবে চতুর্মুখী কাজের মাধ্যমে এহুদি খ্রিস্টান জগৎ জগৎ কতটুকু অগ্রসর হয়েছে এটা পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে মুসলিম জাতির ইমানের মূলে আঘাত করে আপনারা দেখেছেন পূর্বে এমন ঘটনা ঘটেছে হয়তো আল্লাহকে নিয়ে নতুবা আল্লাহ রাসুলকে নিয়ে কটাক্ষ করেছে ওরা দেখে মুসলিম জাতি কি প্রতিক্রিয়া ব্যক্ত করে আবার নতুন করে আমেরিকার থেকে একটা ইহুদি ছাপ্পান্ন বছর বয়স্ক বুড়া এই ইহুদি ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবীকে কটাক্ষ করে ব্যঙ্গ করে একটা সিনেমা তৈরি করে এরপরে সে মন্তব্য করেছে আমেরিকা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেমে লক্ষ কোটি ডলার ব্যয় করেছে কোনো ফায়দা হয়নি বরং আমেরিকার অনেক সৈন্য আফগানিস্তানিরাকে ধ্বংস হয়েছে আর আমি আমার যুদ্ধের মাধ্যমে মুসলিম জাতির ইমান এবং তাদের মধ্যে সংশয় ঢুকিয়ে দিচ্ছি আপনারা জানেন এজন্য পুরা দুনিয়ায় এখনো নিভু নিভু যাদের মধ্যে ইমানই চেতনা রয়েছে তারা ফুসে উঠেছে এবং লিবিয়াতে আপনারা দেখেছেন আমেরিকার রাষ্ট্রদূতকে তারা হত্যা করেছে ভাইয়েরা আমার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এমনি দুনিয়াতে কাফের থাকুক ইসলাম বলে না কাফেরদেরকে হত্যা করার জন্য আল্লাহর নবী যেই কোনো যুদ্ধে পাঠাবার সময় হুকুম করতেন খবরদার তোমরা কোনো বুড়ো মানুষকে হত্যা করবে না কোনো ধর্মীয় যাজকদেরকে হত্যা করবে না নারী শিশুদেরকে হত্যা করবে না যুদ্ধের ময়দানে গিয়ে প্রথমে ইসলামের দাওয়াত পেশ করো ইসলাম গ্রহণ করলে তারা তোমাদের ভাই যদি ইসলাম গ্রহণ না করে তাহলে ওদেরকে আনুগত্য স্বীকার করতে বলো জিজিয়া কর দিয়ে মুসলিমদের আনুগত্য করতে বলো তা যদি মেনে নেয় তাহলে আর তাদেরকে হত্যা করবে না তাও যদি মেনে না নেয় তাহলে তোমরা আল্লাহর নামে যুদ্ধে অবতীর্ণ হবে পরিষ্কার হয়ে গেল আমি আমার দিন কায়েমের সঠিক পথ বইয়ের মধ্যে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে গিয়ে বিস্তারিত প্রমাণ পেশ করেছি ইসলাম যুদ্ধ করে হিন্দু কাফের মুসলিকদের হত্যা করার জন্য নয় ইসলাম যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ইসলাম যুদ্ধ করে পৃথিবীর বুক থেকে সমস্ত সন্ত্রাসকে নির্মূল করার জন্য কোরআন পরিষ্কার বলেছে অপাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা কুল্লুহু লিল্লাহ তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মুখ থেকে ফেতনা ফসাদ সন্ত্রাস শুরু নির্মূল না হয়ে যায় এবং সারা পৃথিবীতে আল্লাহর দিন সম্পূর্ণরূপে কায়েম হয়ে যায় অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও বোঝা গেল ইসলামের জেহাদ কোনো সন্ত্রাস নয় বরং পৃথিবীর বুকে যুগে যুগে যারা সন্ত্রাস করেছে পৃথিবীর বুকে যারা ক্যান্সারের মতো যারা তৈরি হয়েছে একটা রোগী অসুখ হয়েছে ডাক্তার তাকে ঔষধ দেয় মলম দেয় অ্যান্টিবায়োটিক দেয় তারপরেও ভালো হচ্ছে না পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল লোকটার ক্যান্সার হয়ে গেছে অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই তখন ডাক্তার অপারেশন করার জন্য পরামর্শ দেয় রোগীকে বলা হয় তোমাকে দুই লক্ষ টাকা দিতে হবে রোগী বাড়ি গিয়ে জমি বিক্রি করে গরু বিক্রি করে মসজিদের ইমাম সাহেবকে ঘুষের মতো মিলাদ দিয়ে পয়সা দেয় এরপরে ডাক্তারের হাতে টাকা পয়সা তুলে দেয় ডাক্তার রোগীটাকে নিয়ে অপারেশনের রুমে চলে গেল ডাক্তার অপারেশন রুমে নিয়ে রোগীর হাত কেটে ফেলছে কারো পা কেটে ফেলছে কারো জিবা কেটে ফেলছে কারো বুক থেকে চিরে ভিতর থেকে অনেক কিছু বের করছে রোগীর কোনো আপত্তি নেই রোগীর আত্মীয়দের কোনো আপত্তি নেই দুনিয়ার সুশীল সমাজের কোনো আপত্তি নেই মানবাধিকার সংস্থার কোনো আপত্তি নেই বরং সকলেই ডাক্তারের জন্য দোয়া করে যেন সফলভাবে চিকিৎসা করতে পারে কাটতে পারে কারণ সকলেই জানে এই রোগীটাকে রক্ষা করতে হলে বাঁচাতে হলে এই ক্যান্সার যুক্ত অংশ কেটে ফেলে দেওয়া ছাড়া উপায় নেই ডাক্তার যেরকম ভাবে একজন রোগীকে বাঁচানোর জন্য রোগীর দেহের মধ্যে নষ্ট অংশ পচা অংশ ক্যান্সার অংশকে আলাদা করে ফেলে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ বিশ্বের মুসলিম জাতিকে হুকুম করেছেন এই পৃথিবী আল্লাহর জমিন ইন্নাল আরদালিল্লাহ এই ভূখণ্ডের মালিক হচ্ছেন আল্লাহ এই ভূখণ্ডের মধ্যে আল্লাহর বিধান চলবে আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় কেউ যদি আল্লাহর বান্দাদের বিরুদ্ধে অবস্থান নেয় ওই ক্যান্সারকে তোমরা ইসলামের দাওয়াত দিয়ে সংশোধন করার চেষ্টা করো যদি তার মধ্যে সেই সংশোধন হওয়ার যোগ্যতা না থাকে ক্যান্সার মারাত্মক রকম বেড়ে যায় তাহলে তোমরা তার বিরুদ্ধে অপারেশন করো তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও এটার নাম হচ্ছে জেহাদ এটার নাম হচ্ছে কেতাল এই কেতাল ফরজ করা হয়েছে মুসলিম উম্মার জন্য যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা কোন রকম আওয়াজ তুলবে আল্লাহর জমিনে তাদের থাকার কোন অধিকার নেই আপনারা জানেন আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন মদিনাতে এহুদি খ্রিস্টান এহুদি ছিল অনেকগুলো গোত্র ছিল কিন্তু বিশেষ কিছু এহুদিদেরকে আল্লাহর নবী হত্যা করার জন্য লোক পাঠিয়েছিলেন আবুরা আছে কাবিন আশরাফ কেন তাদেরকে হত্যা করা হয়েছিল ওরা আল্লাহর নবীকে গালি গালাজ করেছিল আল্লাহর নবী যখন বললেন ওহে আমার সাহাবিরা কে আছো আবু রাফে আমাকে কষ্ট দিচ্ছে তার থেকে আমাকে মুক্তি দিবে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন আমি আর তুলাল আমি করব চলে গেলেন ইতিহাস বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি থেকে দেখে নিবেন আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর দুশ্মনকে রাতের বেলায় তার বিছানায় গিয়ে হত্যা করে চলে আসতেন শুধু তাই না আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ তামাশা করে দুনিয়ায় তার থাকার অধিকার নেই কোন শক্তি তাকে ক্ষমা করতে পারে না আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন আল্লাহর নবীর ইশারায় দশ হাজার তরবারি অপেক্ষমান রয়েছে আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম সেদিন মক্কার নেতাদেরকে জিজ্ঞেস করলেন মক্কার কুপ্পাদের জিজ্ঞেস করলেন ওহে মক্কার লোকেরা তোমরা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করে ফেলেছিলে আমাকে সালাতরত অবস্থায় আমার মাথার উপরে নারী ভুড়ি উটের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছিলে আমার বেড়ালকে চরন্ত আঙ্গারের উপরে রেখে চরম নির্যাতন করেছিলে সুমাইয়াকে লজ্জাস্থানে আঘাত করে হত্যা করেছিলে আম্মার বিন তোমার চরম নির্যাতন করেছিলে আজকে আমি মক্কায় বিজয়ের এসে প্রবেশ করেছি তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো মক্কার লোকেদের মুখে একটু পানির সঞ্চার হলো আশার আলো দেখতে পেল তারা বলল আমরা অন্যায় করেছি আমরা তোমাকে সারা জীবন ক্ষমাশীল দেখেছি আজকে আমরা তোমার থেকে একজন উত্তম ভ্রাতা উত্তম চাচা উত্তম অভিভাবকের থেকে যে আচরণ আশা করা হয় আমরা তোমার থেকে সে আচরণ আশা করছি আজকে যারা উদারতার কথা বলছো ক্ষমার সবক যা ইসলামকে শিখাচ্ছ সভ্যতার দাবিদার যারা পৃথিবীতে আছো কান খুলে শুনে রাখো এর নাম হচ্ছে উদারতা এর নাম হচ্ছে ক্ষমার নিদর্শন দুশ্মনকে হাতের মুঠের ভিতরে পাওয়ার পরে তার থেকে প্রতিশোধ না নিয়ে তাদেরকে হত্যা না করে তাদেরকে স্কুল কলেজ থেকে বের না করে দিয়ে বাড়ি ঘর থেকে বের না করে দিয়ে বরং তাদেরকে ক্ষমা করতে পারাই হচ্ছে বড় শক্তি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সেদিন থানায় কাবার সামনে দাঁড়িয়ে বললেন ওহে মক্কার নেতারা তোমরা যত অত্যাচার করেছ নির্যাতন করেছ হত্যা করেছ বাড়ি ঘর থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছ আজকে আমি তোমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখি দশ হাজার তরবারি আমার এক ইঙ্গিতে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে মুহূর্তের মধ্যে রক্তের বন্যা বয়ে যেতে পারে কিন্তু আমি তোমাদের জন্য তা করছি না আমি তোমাদের জন্য সে কথাই বলবো যা বলেছিলেন আমার ভাই ইউসালাম যেদিন তার ভাইদেরকে যা ভাইয়েরা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল কূপে নিক্ষেপ করেছিল তাদেরকে যখন তিনি হাতের মুঠর মধ্যে পেয়েছিলেন সেদিন তিনি প্রতিশোধ না নিয়ে বলেছিলেন আমি তোমাদের ক্ষমা করে দিলাম আজকে আমি কোরআনের সে বাণী উচ্চারণ করছি আল্লাহর নবী এরপরে কোরআন আয়াত করলেন ইয়াদুল্লাহ আজকে লা তাসরিবা আলাইকুম ইয়াউম তোমাদের বিরুদ্ধে আজকে আমাদের কোনো ক্ষোভ নেই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই আজকে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম মক্কার ইতিহাস বলা উদ্দেশ্য নয় এই সাধারণ ক্ষমার সত্ত্বেও আল্লাহর নবী কয়েকজন লোককে সেদিন ঘোষণা করেছেন এদের ক্ষমা নাই এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে এর মধ্যে একজন ছিল এমনি খতল কি অন্যায় করেছিল এমনি খতল এই এমনি ইসলাম গ্রহণ করে মদিনায় গিয়েছিল পরবর্তীতে মোরতাল হয়ে আবার মক্কায় ফিরে এসে আল্লাহ নবীর বিরুদ্ধে গান গাওয়ার জন্য দুটো নর্তকী ক্রয় করেছিল আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ ব্যঙ্গ চিত্র অঙ্কন করবে আল্লাহর নবীকে উপহাস করবে মজাক করবে তাদেরকে কোনো ক্ষমা স্পর্শ করবে না মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীর কাছে খবর পৌঁছানো হল বুখারি শরীফ খুলে দেখো রাসূল আল্লাহি ইন্না ইবনা খতল মুতাআল্লিকুন বিআফতারিল কাবা ইয়া রাসূল আল্লাহ ইবনে খতল যান বাঁচানোর জন্য কামার গিলাফ ধরে ঝুলে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হুকুম দিলেন উত্তুল হু এমনি খতরকে যেখানে পাও কাবার কিরাফের সঙ্গে নয় হাজরে আসার চুমরত অবস্থায় পেলে তাকে সেখানে হত্যা করে দাও তারা একরাম সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর হুকুম বাস্তবায়ন করলেন তরবারে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন নবীর বিরুদ্ধে কেউ গালিগালাজ করবে আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ ব্যঙ্গচিত্র অঙ্কন করবে আল্লাহর নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ সিনেমা তৈরি করবে আল্লাহর নবী নিজে তাদেরকে হত্যা করার হুকুম করেছেন আমি পৃথিবীর মুসলিম জাতিকে বলি যে সেখানে থাকো এই কুফারদের বিরুদ্ধে সেখানে হামলা করো ওদের স্বার্থ হামলা করো ওদেরকে যেখানে পাও সেখানে আক্রমণ করো আর এহুদি খ্রিস্টান ওদের যান মালের নিরাপত্তা পৃথিবীর কোথাও নাই দারুল হরবের মাত্রা শুনে রেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে আমার বক্তব্য তোমরা শুনতে পাচ্ছ ভালো করে জেনে রাখো যেই জাতি মুসলিমদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় ওদের যান ওদের মাল ওদের স্ত্রী ওদের সন্তান কারো জীবন এবং মালের নিরাপত্তা থাকে না যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা যাবে যেখানে পাওয়া যাবে লুণ্ঠন করা যাবে আমেরিকার সম্পত্তি পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে আমেরিকার নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে সেখানে তাদেরকে হত্যা করা যাবে ওদের সম্পদ লুণ্ঠন করা যাবে এজন্য শরীয়তের কোনো কথা নেই আমেরিকা পৃথিবীর এক নাম্বার সন্ত্রাসী এই সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ করতে ইসলাম শিখায় এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধ করতে হবে ভাইয়েরা আমার আমি জানি না আমার এই বক্তব্য আর কতদিন চলবে কিন্তু পৃথিবীর প্রতিটি মমিন যেখানে থাকবে সেখান থেকে আল্লাহর নবীর সত্যিকার যারা প্রেমিক তারা আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্য অবস্থান নিতে হবে আপনারা জানেন বেশি দূরের ঘটনা নয় ভারতে যখন আল্লাহর নদীকে নিয়ে রঙ্গিলা রসুল নামে ব্যঙ্গ কবিতা তৈরি করা হয়েছিল একজন মুসলিম যুবক ওই কবির কাছে গিয়ে বলেছিল আপনি কি সেই কবি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কবিতা রচনা করেছে কবি খুশি হলো যে একজন ভক্ত পেয়েছে গর্বের সঙ্গে বলল হ্যাঁ আমি সেই ব্যক্তি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বললেন আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কবিতা রচনা করে পৃথিবীর বুকে তার থাকার অধিকার নেই এই বলে তরবারি আঘাতকে দ্বিখণ্ডিত করে ফেলেছে আপনারা জানেন এরপরে তাকে গ্রেফতার করা হলো মুসলিম বিশ্বের সমস্ত আইনজীবী উকিল ব্যারিস্টার একাত্র হয়ে তাকে পরামর্শ দিলেও যে তুমি এখানে একটু কথা বলবা আমার মাথা ঠিক ছিল না যুবক আদালতে দাঁড়িয়ে বলেছিল আমি স্বেচ্ছায় সবে আনে বুঝে শুনে আমি ওকে হত্যা করেছি কারণ যেই ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে রঙ্গ কবিতা রচনা করেছে আল্লাহর নবীকে কটাক্ষ করেছে আমি তাকে হত্যা করা ইমানের দায়িত্ব মনে করেছি তাই বুঝে শুনে ওকে আমি হত্যা করেছি আপনারা জানেন যুগে যুগে মুসলিম যুবকরা সেই ইমানের পরীক্ষা দিয়েছে